আলোচনার বিষয় কিন্তু আমরা শুধুমাত্র ঘুমের সাথে যেহেতু শিশুর সুস্থতার সম্পর্ক রয়েছে সেজন্য আমরা এখানে এই বিষয়টি আলোচনা করব মনে রাখতে হবে যে একজন শিশুর জন্য যথেষ্ট পরিমাণ পরিপূর্ণ পরিমাণ ঘুম এটি তার জন্য খুবই দরকার তার যদি আমরা শারীরিক যদি তার স্বাস্থ্যগত উন্নতি যদি আমরা চাই তার স্বাস্থ্য যদি সুন্দর হয় সেটি যদি আমরা চাই যদি তার বুদ্ধিবৃত্তিক উন্নতি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে তার জন্য যথেষ্ট পরিমাণ ঘুমের আয়োজন করতে হবে এবং শিশুরা যখন ঘুম তারা যখন ফিল করবে যে তারা তাদের ঘুম আসছে তখন তাদেরকে কোনো কাজে বাধ্য না করা এই বিষয়টি অবশ্যই আমরা আগে আলোচনা করেছি তার স্বাস্থ্যগত উন্নয়ন সেই জায়গায় আমরা আলোচনা করেছি তার স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে আমাদের করণীয় কি কিন্তু এই স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নয়ন বা তার শারীরিক উন্নয়নের সময় আমরা আলোচনা করেছি এখন স্বাস্থ্যগত উন্নয়নের সময় আমরা যে বিষয়টি শুধু বলতে চাই যে তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার যথেষ্ট পরিমাণ ঘুম দরকার আমরা যারা যাদের যারা বয় বড় হয়ে গিয়েছে যাদের বয়স হয়েছে তাদের কথা বলছি তারাও যদি ঠিক মতো না ঘুমায় এবং মেডিকেল সায়েন্সের কথা হচ্ছে ছয় সাত আট ঘন্টা কমপক্ষে একজন ব্যক্তি ঘুমানো দরকার ছয় ঘন্টার নিচে যাতে তার ঘুম না হয় এটি কারণ তাকে তো তাকে তাকে তো পরবর্তী কাজে তাকে উজ্জীবিত রাখতে হবে এবং এই জন্য আল্লাহ সুবহানুমত আলা কোরআন বলেছেন ওয়াজা আলনাল লাইলা লিবাস ওয়াজা আলনাল নাহার আশা এবং তিনি বলেছেন যে নাউমা সুবাতা যে আল্লাহ সুবহানুয়া তালা আমাদের জন্য এই যে ঘুমকে আল্লাহ সুবহানুয়া তালা পরবর্তীতে কাজ করার জন্য যে শক্তি শক্তি অথবা যে প্রেষণা প্রেরণা আমাদের দরকার যে শক্তি সামর্থ্য দরকার সেটি কিন্তু আল্লাহ সুফায়নমতাল আমাদেরকে এই ঘুমের মধ্যে তিনি দান করেছেন এবং অন্য আয়াত আল্লাহ সুফায়ন বলেছেন যে হুয়াল্লাজি আংসাল আলাইকুমুসাকিনাতা যে আল্লাহ সুফায়নমতালা তোমাদের উপর সাকিনা পাঠিয়েছেন এবং এই সাকিনা বলতে তিনি আসলে একটু আমানাতান নোয়াসান নোয়াসান মানে একটু ঘুম তন্দ্রা এটাকে আল্লাহ ওয়াতাল নিরাপত্তা এবং শান্তি হিসেবে উল্লেখ করেছেন তার মানে হচ্ছে আমাদের শারীরিক শান্তি বা নিরাপত্তা আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে স্বাস্থ্য নিরাপদ থাকবে এগুলো যদি নিশ্চিত করতে হয় অসুস্থতা যে থেকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে ঘুম দরকার এই ঘুমের গুরুত্ব কোরআন এবং সন্ন্যায় ব্যাপক পরিমাণ রয়েছে আমরা সে কথা বলছি এই জন্য শিশুকে যথেষ্ট পরিমাণ ঘুমের তার জন্য সুযোগ করে দিতে হবে এবং এই ঘুম যাতে সে রাত্রে একটু একটু দ্রুত ঘুমাতে যায় এবং দ্রুত ঘুম থেকে উঠে এই বিষয়টি পরবর্তীতে অবশ্য আমরা আলোচনা করব আরেকটি মূলনীতিতে আমরা এখানে যে আলোচনাটি করতে চাই তা হচ্ছে তার জন্য যথেষ্ট পরিমাণ ঘুমের ব্যবস্থা করা এবং যখন সে ঘুমাতে যাবে তখন ঘুমের সময় সে কিভাবে ঘুমাবে এটা রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন যে যে একজন ব্যক্তি যখন ঘুমাবে এটি বোখারি এবং মুসলিমের হাদিস তখন তিনি বলেছেন যে ইদা আতাইতা মা দো যা আকা ফাতাউদ্দু আকালি সলাতে যখন তুমি ঘুমাতে আসবে তোমার বিছানায় অথবা খাটে যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি সালাতের জন্য যেরকম উজু করো সেরকম উজু করবে সুম্মাদ আলা শক্তিকাল আইমান তারপর তুমি তোমার ডান দিকে কাত হয়ে তুমি শুয়ে পড়ো ডান দিক এই যে আমরা যে ডান যে গাল দেখি এবং ডান পাজর এই দিকে কাত হয়ে শোয়ার জন্য রাসুল্লাহাম বলেছেন ওকুল এবং বলো আল্লাহ আসসালাম তুনফসি ইলাইক হে আল্লাহ আপনার কাছে আমি আমার নিজকে আত্মসমর্পণ করেছি ওবাজ্জাহ তুবাজহি ইলাইক এবং আমার মুখকে আপনার দিকে ফিরেছি অফওয়াত্তু আমর ইলাইক আমার কার্যকলাপকে আপনার প্রতি নিবেদিত করেছি ও আল জাহর ইলাইক এবং আমার পিঠকে আপনার কাছে আমি আপনার আশ্রয় আমি ছেড়ে দিয়েছি রাগাবাতন ওয়ারাহাবাতন ইলাইক আপনার প্রত্যাশা এবং আপনার ভয়ে লামাল জা ওয়ালামান জা আমিনকা ইল্লা ইলাইক আপনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই কোনো রক্ষার জায়গা নেই কোনো পলায়নের জায়গা কোনো আশ্রয়ের জায়গা কোনো বিশ্রামের জায়গা নেই আমেন তুবি কিতাবিকাল্লাদি আংজাল যে কিতাব আপনি নাজিল করেছেন তার প্রতি আমি ইমান এনেছি ওয়ানাবি কাল্লাদি আরসালত এবং আপনি যে রাসুলকে পাঠিয়েছেন সে রাসুলের প্রতি আমি ইমান এনেছি ওয়াজ আল হুন্না আ মা তাকুল রাসুলাম বলেছেন যে এগুলোই তুমি তোমার রাতে ঘুমের ক্ষেত্রে সর্বশেষ এটি তুমি এই কথাটি সর্বশেষ তুমি বলো এই হচ্ছে প্রিয় দর্শক আমরা তাহলে ঘুমের ক্ষেত্রে শিশুদেরকে আমরা এভাবে ঘুমে অভ্যস্ত করা যে অনেক শিশু এটি কেন এই কথা আমরা কেন বলছি কারণ অনেক সময় দেখা যায় শিশু হয়তোবা তার বুকের উপর ভর করে সে শুয়ে আছে অর্থাৎ বুকের উপর সে ভর হয়ে শুয়ে আছে অথবা একেবারে চিত হয়ে সে শুয়ে আছে চিত হয়ে শোয়া তার জন্য ক্ষতিকর এবং বুকের উপর ভর করে শোয়া তার জন্য ক্ষতিকর এটি তার পরবর্তী গ্রোথ এর জন্য এটি ক্ষতিকর কিন্তু আমরা তাই দেখি শিশুদেরকে করতে আমাদের দায়িত্ব হচ্ছে শিশুর সুস্থ ভাবে সে যাতে ঘুমায় ঘুমের পর ঘুম থেকে যখন সে উঠে তখন যাতে সে প্রচন্ড সুস্থ ফিল করে কারণ ঘুম তো তাকে সুস্থতা দেওয়ার কথা এই সুস্থ তার স্বাস্থ্য যাতে সুন্দর থাকে এই জন্য তার জন্য ঘুমটি নিশ্চিত করা দরকার কিন্তু সে ঘুমানোর পরও ঘুম থেকে যখন উঠে তখন কখনো যদি আমরা তাকে দেখি যে ক্লান্ত পরিশ্রান্ত তার ঘুমটি রাতে ভালো হয় না সে সুস্থ ফিল করছে না তাহলে তো এই শিশুর স্বাস্থ্য আমরা কিভাবে রক্ষা করব। সেই জন্য রাসুল্লাহ সাল্লাম যে যে পদ্ধতি কথা আমাদেরকে বলে দিয়েছেন তার শিশুদের স্বাস্থ্য সুস্থ সুস্থতা এবং তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি এই মূলনীতিটি মনে রেখে আমরা শিশুকে ঘুমানোর আগে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে কিন্তু উদু সিম্বলিক্যালি উদু এর বিষয় এসেছে উদু উজু এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তার হাত পা মুখগুলো একটু ভালো করে ধুয়ে দেয়া এবং তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেখানে পেশাব পায়খানার স্থানগুলো একটু ভালো করে ধৌত করে তারপরে তাকে শুইতে দেয়া এটি সাইকোলজিক্যালি একদিকে যেমন এবং দ্বিতীয়ত হচ্ছে হতে পারে যে এই সকল কারণে তার ধরুন তার আপনি হাত মুখগুলো পাগুলো একটু ভালো করে ধুইলেন না তখন কি হবে তার ঘুমে কষ্ট হবে তার এই জায়গাগুলোতে চুলকানি অথবা এখানে সে একটু কষ্ট ফিল করবে ফলে তার রাতের ঘুমটা ভালো হবে না সেই জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে তাকে ঘুমাতে নিয়ে যাবে এটি তো তার শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি এবং জামা কাপড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সে পরে যাবে দু নম্বর হচ্ছে যে স্থানে সে ঘুমাবে শোবে সেই স্থানটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার যদি তার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে রাসুসলাম এতটা গুরুত্ব দিয়ে থাকেন তাহলে যেই স্থানটিতে সে ঘুমা ঘুমাবে সেই বিছানাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা সুন্দর বিছানা এবং সুন্দর বিছানার চাদরে তাকে শুতে দেয়া এটিও কিন্তু আমাদের জন্য এটি কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই কাজটি আমরা এই কাজটি আমরা করব এবং দুই নম্বর হচ্ছে তারপরে যখন সে শোবে শোয়ার সময় তাকে আমরা এমনভাবে শোয়াবো যে অনেক হাদিস ইসলাম বলেছেন যে তার যে এই যে ডান হাতের যে তালু ডান হাতের তালু যে ডান গাল এই ডান গালের যে চোয়াল এই চোয়ালের উপর রেখে তারপরে ডান তালুর উপর ডান চোয়ালটা রেখে তারপরে একজন ব্যক্তি ঘুমাবে এটি তার জন্য অনেক বেশি কল্যাণকর তার যে হার্ট এবং তার এখানে যে পাম্পিং এবং সেখানে যে এয়ার সার্কুলেশন এবং তার তার ব্লাড সার্কুলেশন ব্লাড মুভমেন্ট ইত্যাদি কিন্তু তখন খুবই সহজ এবং স্বাভাবিক থাকে কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না কোনো একজন ব্যক্তি যখন এভাবে ঘুমায় অতএব এই দ্বিতীয় কাজটি হচ্ছে এটি পরিচ্ছন্নতার কথার পরে বললাম যে কিভাবে সে ঘুমাবে শোবে এবং তৃতীয় হচ্ছে তারপরে সে আল্লাহ সুবহান ওয়াদার প্রতি তার তাওয়াক্কুল কারণ রাসুল ইসলাম বলেছেন হাদিস কোরআনে এসছে যে আল্লাহ সফান বলেছেন যে মৃত্যু এই ঘুমটা হচ্ছে এক ধরনের মৃত্যু এটি শর্ট অফ মৃত্যু এই মৃত্যু মৃত্যু থেকে আল্লাহ সুবহান ও তালা আবার আমাদেরকে তিনি আবার পুনর্জীবিত করেন অর্থাৎ এই ঘুমের পরে তিনি আবার আমাদেরকে আমাদেরকে আবার তিনি জাগ্রত করেন এবং আমাদের স্বাভাবিক মুভমেন্টে আমরা কিন্তু চলে যাই তো আল্লাহ সুবহান ওয়া তালা যাতে এই শিশুদেরকেও এই অনুভূতি দেয়া যে এই ঘুম এটিও মৃত্যু সমতুল্য এখান থেকে আমরা ফিরে নাও আসতে পারি অতএব আমরা যখন ঘুমাতে যাই তখন আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে যেতে আমরা যাই যে আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজকে আমার শরীরকে আমার পাকে আমার মুখকে আমার আমার আমার পিঠকে সব কিছুকে আপনার প্রতি আত্মসমর্পণ করলাম আপনি ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ আপনি ছাড়া আর কারো কাছে মুক্তি আপনি ছাড়া আর কারো কাছে আশ্রয় গ্রহণ করার মতো নেই এটি বলে তারপরে আল্লাহর আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এবং কোরআনের প্রতি ইমানকে আবার রিনিউ করে তাজদিদ করে তারপরে একজন ব্যক্তি ঘুমানো এটি তাহলে তার ইমানটাকে কিন্তু আমরা একদিকে সতেজ করে দিলাম তার শরীরকে সতেজ করা হলো এবং পাশাপাশি তার ইমানকেও তার আত্মাকেও কিন্তু সতেজ করা হলো এই দুটোকে কিন্তু সতেজ করে তারপরে আমরা ফ্রেশ একটি মেন্টালিটি নিয়ে মানসিকতা নিয়ে একটা নিশ্চিন্ত একটা নির্বিঘ্ন ভাবনা নিয়ে কিন্তু আমরা তখন ঘুমাতে গেলাম এই এই আইডিয়া এই এই যে দর্শন এই দর্শনটা আমাদের শিশুদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার তো এটি হচ্ছে ঘুমানোর ব্যাপারে আমরা শিশুদেরকে আমরা যখন ঘুমা ঘুম পাড়াবো তাকে যখন ঘুমাতে নিয়ে যাব তখন এটি করা এবং অন্য জায়গায় অবশ্যই আমরা আলোচনা করেছি যে ঘুম বেড টাইম স্টোরি বা ঘুমের সময় শিশুদেরকে কিছু গল্প ভালো গল্প শোনানো যাতে সে ঘুম যখন যাবে ঘুমের মধ্যে সে এই একটা সুন্দর একটা সতেজ একটা ভালো অনুভূতি নিয়ে সে ঘুমাবে যে না এমন কিছু সে ভবিষ্যতে তার নিজকেও হতে চায় বা তার নিজকে এমন একটি অবস্থানে সে দেখতে চায় এই কথা বলার পর আমরা ষষ্ঠ যে মূলনীতির কথা বলছি তা হলো আল্লুম আত্তিফ আল ইলাজ যে শিশুকে কিছু প্রাক কৃতিক চিকিৎসা তাকে শিক্ষা দেওয়া এবং এর মধ্যে একটি বিষয় হলো এরকম যে শিশুর শরীরের শিশুকে দিয়ে আপনি আপনার শরীরের যে বিভিন্ন অঙ্গ যেমন আপনার একটু মাথা অথবা আপনার একটু হাত টিপে দেয়া অথবা আপনার একটু পা টিপে দেয়া আপনার একটু পিঠ টিপে দেয়া এটি আপনি তার শিশুর একটু মাথাটি একটু টিপে দিলেন তার যে চুলগুলো একটু আপনি একটু হাতড়িয়ে দিলেন তাকে একটু তার হাতগুলো অথবা তার পাগুলো একটু একটু একটু সেখানে একটু মেসেজ করে দিলেন এটি কিন্তু তাকে ভবিষ্যৎ ভবিষ্যতে এই শিশুকে যখন বড়রা বড়রা যখন এমন কোনো অসুস্থতা ফিল করবে তখন তাদেরকে এই সকল কাজে তাদেরকে অভ্যস্ত করে নেবে তাদেরকে তাদের কাছে এটা একেবারে প্রাকৃতিক এটি ন্যাচারাল মনে হবে এই কাজগুলো তারা অভ্যস্ত হয়ে যাবে আমরা এখানে এই কথা কেন বলছি এটি আপনি পৃথিবীতে অন্য কোথাও হয়তো এই আলোচনা আপনি খুঁজে পাবেন না শুধুমাত্র ইসলাম শুধুমাত্র কোরআন শুধুমাত্র হাদিস শুধুমাত্র রাসুল্লাহ আসলামের জীবন আচরণে এরকম বিষয় আমরা খুঁজে পাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একজন শিশুকে পর্যন্ত এতটুকু তাদ্রিব এই প্রশিক্ষণও তিনি প্রদান করেছেন এই প্রশিক্ষণ প্রদান করেছেন তিনি তার তার সম্মানিত তার যে শরীর মোবারকে একজন শিশুকে দিয়ে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলু একটু মেসেজ এর কাজ করি তিনি আমাদেরকে শেখালেন যে এই কাজটির প্রতিও শিশুদেরকে উদ্বুদ্ধ অভ্যস্ত করতে হয় যেমন ধরুন যে একজন শিশু যদি আপনাকে বলে যে তার মাথা ব্যথা করছে তখন আপনি কি করবেন তার মাথাটি একটু হালকা করে একটু আলতো করে মাথাটি একটু মেসেজ করে দিলেন তার চোরগুলো একটু হালকা করে টেনে দিলেন তার একটু ব্রোগুলো তার চোখগুলো একটু হালকা করে আলতো করে সেখানে একটু মেসেজ করে করে দিলেন এই মেসেজ করে দেওয়ার মাধ্যমে তার পা ব্যথা করছে সেখানে একটু করে মেসেজ করে দেয়া এই মেসেজ করার মাধ্যমে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর স্থাপন প্রতিস্থাপন এগুলোর মুভমেন্ট ব্লাড সার্কুলেশন ইত্যাদি কিন্তু তখন খুবই ভালো হয় রাসুল্লাহ সাল্লাহ আলসালাম এমন একটি কাজ করেছেন আত্মব্রানি আল বাজ্জার ইবনুসিন্নি আবু নাইম প্রত্যেকে সাঈদ ইবনে মনসুর থেকে এবং তিনি অমর আদি আল্লাহ তানহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি হল এরকম যে তিনি বলছেন যে দাখাল তো আলেন নবী সাল আলী ওসালাম আমি রাসুল্লাহ সাল্লামের কাছে একবার গেলাম ওয়ার গোলাইমুল্লাহু হাবশিউন ইয়া গমিজু জহারাহু আমি গিয়ে দেখলাম যে রাসুল্লাহ সাল্লামের একজন হাবশি গোলাম ছোট্ট একটা বালক হাফসি ছোট্ট একটা বালক রাসুলসলামের পিঠকে একটু মাসেজ করে দিচ্ছে রাসুলসলামের পিঠটাকে একটু আলতোভাবে তার পিঠটাকে মাসুস করে দিচ্ছে ফাকুল তো তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল সাল আলী আসসালাম আতাশটা কি সেইয়ান আপনার কি কোনো জায়গায় ব্যথা করছে আপনার শরীরের আপনার পিঠের কোনো জায়গায় কি ব্যথা করছে তখন রসুলাম বললেন ইন্না না কথা তাকা হামাত বি আলবা রেহা গতকাল সকালে আমার যে ওটটি আমার ওটটি ওটের পিঠ থেকে আমি পড়ে গিয়েছিলাম উটের পিঠ থেকে আমি পড়ে গিয়ে আমি একটু ব্যথা পেয়েছি অতএব এই জায়গায় ব্যথা পেয়েছি এই জায়গায় একটু ব্যথা করছে এই জন্য এই শিশুটিকে দিয়ে আমি সেই জায়গাটি মাসেজ করছি এখন দেখুন যে এই শিশু এখানে মাসেজ করার মাধ্যমে অথবা আপনি একটু শিশুকে মাসেজ করার মাধ্যমে শিশু আপনার শরীরে একটু মাসেজ করে দিচ্ছে এই মাসেজ করার মাধ্যমে কিন্তু সে বুঝলো যে বড়দের প্রতি তার কি দায়িত্ব রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় যদি ব্যথা করে তাহলে সেখানে একটু মাসেজ করতে হয় মাসেজ করলে তারপরে সেই ব্যথাটি দুর্বৃত হয়ে যায় শরীরটি অথবা স্বাস্থ্য সুস্থ আবার স্বাভাবিক অবস্থায় আসে একজন ব্যক্তি সুস্থ অসুস্থতা ফিল করে এই বিষয়টি কিন্তু একজন শিশুকে আমাদের প্রথম থেকে তাকে জানিয়ে দিতে হয় এই এই যে এই যে ডিভাইন টিচিং এই যে এই যে আসমানি শিক্ষা এই যে আল্লাহর পক্ষ থেকে আগত রাসুল্লাহ সাল্লাম কর্তৃক প্রদর্শিত এই শিক্ষা এই শিক্ষা কে আমরা ছোট করে অথবা অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগ নেই দর্শক আজকে আমরা তৃতীয় যে মূলনীতি অর্থাৎ সপ্তম অল টুগেদার সপ্তম যে মূলনীতি আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুরা এসার পরপরই তারা ঘুমিয়ে পড়বে এবং তারা সালাতুল ফজরের সময় তারা সঠিক সময় আগে আগে তারা ঘুম থেকে উঠবে যেটাকে আমরা বলি early to bed and early to rise makes him healthy wealthy and wise যে এটা কিন্তু এটা কিন্তু ইসলামের কথা যে আগে আগে ঘুমানো এবং আগে আগে ঘুম থেকে ওঠা মেক্স এম হেলদি একজন ব্যক্তিকে ব্যক্তিকে এটি বানায় স্বাস্থ্যবান ওয়েলদি ওয়েলদি এবং তাকে ঐশ্বর্যশালী তাকে তাকে অর্থশালী অ্যান্ড ওয়াইজ এবং তাকে বিদ্যান বানায় দেখুন আমরা আজকে যে আলোচনা করব এই এখান থেকেই কিন্তু এই বক্তব্যই আমরা সামারিকেলি উপস্থাপন করছি আমাদেরকে মনে রাখতে হবে যে শিশু যাতে একটু আর্লি ঘুমিয়ে পড়ে এবং আর্লি যাতে সে ঘুম থেকে ওঠে আর্লি যদি সে ঘুমায় তাহলে তার যথেষ্ট পরিমাণ ঘুম হবে যেটি আমরা আজকে শুরুতে বলেছিলাম যে তার জন্য ছয় সাত আট ঘন্টা কমপক্ষে আট ঘন্টা একজন শিশুর জন্য তার যদি আপনি শারীরিক এবং স্বাস্থ্যগত তার বুদ্ধিগত তার মেধাগত উৎকর্ষ যদি আপনি চান তাহলে এতটুকু সময় তাকে অবশ্যই ঘুম পারতে তাকে দিতেই হবে না হয় তার শরীরের তার শারীরিক তার স্বাস্থ্যগত এবং তার বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন হবে না এই আমাদের প্রথম যে দায়িত্ব সে দায়িত্ব হচ্ছে শিশুকে একটু দ্রুত তাকে ঘুম পাড়িয়ে দেওয়া যাতে সে যথেষ্ট পরিমাণ ঘুম সেখান থেকে সে গ্রহণ করতে পারে অতএব তাকে দ্রুত ঘুম পাড়িয়ে দেয়া হজরত ওমর আদি আল্লাহ আনহু কখনো কখনো এরকম হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে ইমাম বখারি এবং ইমাম মুসলিম ইমাম নাসাই রহমুল্লাহ তার হাদিস বর্ণনা করেছেন যে একবার হতমার দিয়ে আল্লাহ তালাহ রসুলামের কাছে আসলেন সালাতুল আয়েশা আদায় করার জন্য এর মধ্যে কিন্তু অমরাদি আল্লাহ তালাহ তার নিজের সন্তানদেরকে তিনি ঘুম পাড়িয়ে দিয়ে এসছেন তার নিজের সন্তানদেরকে তিনি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন তারপরে তিনি সালাতুল আয়েশা পড়তে এসেছেন তার মানে হচ্ছে দেখুন যে সালাতুল আয়েশা এখানে অবশ্য সালাতুল আয়েশা একটু পরের দিকে অমরাদি আল্লাহ তালা পড়তে এসেছেন এই জন্য এখানে একটু আমরা দেখি যে দেরি এর বিষয়টি কিন্তু এবং সালাতুল আয়েশার আগে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর বিষয়টি আমরা দেখি কিন্তু আসলে কিন্তু এখানে সালাতুল আয়সা এশা যেই সময় আমরা এখন আদায় করে থাকি সেই সময় কিন্তু বাচ্চাদেরকে ওমরাদি আল্লাহ তালন ঘুম পাড়িয়ে তিনি এসেছিলেন হাদিসটি এরকম যে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন যে আহতামা রাসুল্লাহ সাল্লাম বিল্লা এশাই একবার ইসলাম এশার নামাজ একটু দেরি করে পড়লেন ফাখারাজ অমর ওমরাদি আল্লাহ তালন বের হয়ে আসেন ফাকলা আসলা তু ইয়া রাসুল আল্লাহ তিনি বলেন হে রাসুল রাসুল্লাহ সালাম সালাতের নামাজ এশার নামাজ কারণ এর মধ্যে নারীরা এবং বাচ্চারা তারা ঘুমিয়ে পড়েছে ফাখারাজা ওয়ারাসুহু ইয়াকতুর রসুলাম যখন বের হলেন তখন তার মাথা তার দাড়ি মোবারক এগুলো চুয়ে চুয়ে পানি পড়ছে তখন রসুলাম বলেন লাউলা আশুক্কা আলা উম্মাতিলা আমার তুহম বিসলাতি ফিহাজি সা যদি আমি আমার উম্মার উপর যদি ভয় না করতাম যদি তাদের কষ্ট হবে আশঙ্কা না করতাম তাহলে আমি এই সময়ে এশার নামাজ পড়তে তাদেরকে নির্দেশ দিতাম অর্থাৎ একটু দেরি করে আমরা তো এখন আর্লি এশার নামাজ আদায় করি রসুলাম বলতেন যে আরেকটু দেরি করে সালাদ আদায় করতে মানুষকে নির্দেশ দিতাম কিন্তু এটি তাদের জন্য কষ্টকর হবে পরিপূর্ণ ঘুম তাদের হবে না বাচ্চাদের জন্য কষ্ট হবে নারীদের জন্য কষ্ট হবে এই জন্য আর্লি আমি সালাতুল আয়সা আদায় করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করছি অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে শিশুদেরকে আমরা দ্রুত এশার সালাত এটি পড়াই পড়িয়ে আমরা শিশুদেরকে যদি ঘুম পাড়িয়ে দিয়ে যাই তাহলে যেটি হবে যে তারা একটু সকালবেলা তারা একটু আর্লি তারা ঘুম থেকে উঠবে আর্লি ঘুম থেকে উঠলে দুটো সুবিধা প্রথম যে সুবিধা সেটি হচ্ছে যে আর্লি মানে ভোরের বাতাসে এক ধরনের গ্যাস অক্সিজেন থাকে যে অক্সিজেনটা শিশুর শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তার শরীরের অভ্যন্তরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোকে সতেজ রাখতে এগুলোকে সুস্থ রাখতে এগুলোকে স্বাস্থ্যবান রাখতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে অতএব এটি তার মধ্যে প্রাণবন্ততা এটি তার মধ্যে শক্তিমত্তা এর এটি তার মধ্যে প্রেরণা তৈরি করতে এটি তার বিভিন্ন অঙ্গগুলোকে সুঠাম রাখতে সহযোগিতা করে থাকে এটি ফলে একজন শিশু যখন সকালবেলা যখন সে আর্লি ঘুম থেকে উঠবে এবং ফজরের নামাজ যদি সে মসজিদে জামাতে অংশগ্রহণ করে তার এই জামাত একদিকে সে সালাত আদায় করলো অন্যদিকে সে কিন্তু এই যে অক্সিজেনটা গ্রহণ করলো ভোরের নির্মল বাতাস এবং এই বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে যেটি মানুষের বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি এবং আমরা দেখুন যে একটি বিষয় এখনও ডাক্তাররা কিন্তু এভাবে চিকিৎসা এর কথা বলে থাকে কেউ যদি শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে তাহলে পথ্য হিসেবে বলে যে আপনারা একটু ভোরবেলায় যে রোদ এই রোদের অথবা ভোরের যে বাতাস বাতাস এবং ভোরবেলায় যে সূর্য ওঠার যে রোদ ওই রোদ একটু গ্রহণ করবেন কারণ তার মধ্যে ভিটামিন ডি এবং এরকম ভিটামিন রয়েছে অক্সিজেন রয়েছে যেগুলো আপনাকে সুস্থ করে দেবে তো এটি যদি বড়দের জন্য হয় তাহলে শিশুদের জন্য তো আরো অনেক অনেক বেশি জরুরি দ্বিতীয়ত আমরা এখানে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে রাসুল ইসলাম আমাদেরকে বলেছেন যে এশার নামাজের পর যাতে আমরা বিভিন্ন ধরনের মোসামারা মানে হচ্ছে বিভিন্ন ধরনের গাল গল্পে যাতে আমরা না লিপ্ত হয়ে যাই কারণ এরপর আমাদের দ্রুত ঘুমিয়ে যাওয়া দরকার কারণ আমরা জানি না যে এরপর আল্লাহ সবহানতর পক্ষ থেকে কি বিষয় আসতে পারে আমাদের দ্রুত ঘুমিয়ে পড়া দরকার এটি তো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একজন শিশু যদি আর্লি ঘুমায় এবং আর্লি ঘুম থেকে উঠে তাহলে সে কিন্তু ওই যে হেলদি তো হচ্ছে একদিকে স্বাস্থ্যবান হচ্ছে অন্যদিকে সে অর্থশালী হবে এবং সে জ্ঞানী বিজ্ঞান হিসেবেও সে ইনশাল্লাহ পরিচিত হবে সে তার জ্ঞান এবং বুদ্ধিও বর্তে থাকবে রসুলাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি আর্লি ঘুম থেকে উঠে তাহলে আল্লাহ হানুয়াতাল রেজিক সে পরিপূর্ণভাবে পায় এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রদি আল্লাহ তালু একবার দেখলেন যে তার একজন ছেলে তখনও ফজরের সময় বা সকালবেলা তিনি ঘুমিয়ে আছেন তখন তিনি তাকে বলেন কম আতানা মুফিসা আতিল্লা তুকসা মুফিহাল আরজাক তুমি কি উঠো এমন সময় তুমি ঘুমাতে চাও যখন আল্লাহ সুবহানুমাতার রিজিকগুলো বন্টন করা হয় এবং বাইহাকি রহমুল্লাহ বর্ণনা করছেন যে তিনি রাসুল ইসলাম একবার ফাতেমা রদি আল্লাহ তালাহার ঘরে ঢুকে দেখলেন যে তিনি তখনও ঘুমাচ্ছেন তখন ইসলাম তাকে ডেকে বললেন কমি ফেসহেদি রিস্কা রব্বিক তুমি ঘুম থেকে উঠো এবং তোমার রব যে রিজিক বন্টন করছে এটি তুমি তোমার অংশটা গ্রহণ করো তাহলে বোঝা যাচ্ছে যে এই সময় যদি আপনি আর্লি যদি তাকে ঘুম থেকে উঠান আর্লি যদি তাকে ঘুম পাড়ান তাহলে সে তিনটি কাজ হবে একদিকে তার স্বাস্থ্য ঠিক থাকবে দু নম্বরে হচ্ছে সে অবশ্যই যে রিজিক অর্থাৎ তার রিজিক বাড়বে ইনশাল্লাহ তার অর্থবৃত্তির অভাব হবে না আর তিন নম্বর হচ্ছে এই ভোরে নির্মল বাতাস বাতাস এই বাতাস তার ব্রেন এবং তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সতেজ রাখবে ফলে সে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবে অনেক বেশি জ্ঞানী হতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই কথা বলে আজকে আমরা এখানে শেষ করলাম এখান থেকে আমরা যে বিষয়টি আপনাদেরকে বুঝালাম যে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তা হচ্ছে আমাদের শিশুদের স্বাস্থ্যকে যদি আমরা ঠিক রাখতে হয় তাহলে তিনটি কাজ আমাদেরকে করতে হবে আজকের আলোচনা অনুসারে প্রথমত তাকে ঘুমানোর সময় আমরা কিছু নিয়ম মেনটেন করতে হবে দু নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো ছোট অবস্থায় একটু ম্যাসেজ করে দেয়া সে ম্যাসেজ এটি যাতে বড় হলো সে যাতে শেখে বুঝে এটি করে দেয় এবং তিন নম্বর হচ্ছে দ্রুত সে ঘুমাবে এবং দ্রুত ঘুম থেকে সে উঠবে আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে এভাবে বুঝে আমাদের শিশুদেরকে সুন্দর স্বাস্থ্য সমৃদ্ধ শিশুতে পরিণত করো তৌফিক দান করুন এই কথা বলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ইনশাল্লাহ মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব যেগুলো শিশুদের স্বাস্থ্য সুন্দর রাখতে সুস্থ রাখতে থাকতে সহযোগিতা করবে হাদা ওসল্লাহ সুবহান আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ